যার কাছ থেকে আপনি এলম শিখবেন সে যদি তার আকিদা মানহাজ কে অস্পষ্ট রাখে ক্লিয়ার না করে তার কাছ থেকে এলম শেখা যাবে কি যাবে না যদি যাই তাহলে নেবেন শিখবেন আর যদি না যায় তো কেন যাবে না অসুবিধাটা কোথায় যদি ভালো কথা বলে আপনি বুঝতে পারছেন যে ভালোই তো কথাগুলো তো তার কাছ থেকে কেন এলম নেওয়া যাবে না এই বিষয়গুলি নিয়ে আলোচনা আলোচনা খুব লম্বা এবং গুরুত্বপূর্ণ তবে যথাসাধ্য সংক্ষেপ করার চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কোরআন কেরিমে এ সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছে কয়েকটি পয়েন্টে আলোচনা করি প্রথম পয়েন্ট হচ্ছে যে হকপন্থী কোরআন সন্ন্যার অনসারী দায়ী বা আলেমের কিছু পরিচয় আছে লক্ষণ আছে সেগুলি আপনাকে জানতে হবে তাহলে আপনি মোটামুটি একটা অনুমান করতে পারবেন যে আসলে কি অমুক বক্তা বা দায়ী সহি আকিদামান হাজির বা হকের দিকে আহ্বান করছে এই মর্মে একটি আয়াত আমরা আলোচনা করি সুরে আল ইমরানের আয়াত নম্বর উনআশিতে আল্লাহ রবুল্লা আলমিন এরশাদ করছেন মা কান আলে বাসারিন কোন মানুষের জন্য জায়েজ নয় অর্থাৎ হারাম যে কোনো মানুষের জন্য হারাম যে তাকে আল্লাহ কিতাব দেবেন আর হুকুম দেবেন মানে বিচার বিবেচনার ক্ষমতা দেবেন ও নবুয়া আর নবুয়াদ দিবেন আম্বিয়া রসুলগণকে আল্লাহ নবুয়াদ দিয়েছেন আর বিচার করার ক্ষমতা দিয়েছেন আর যারা আম্বিয়া নয় মানুষ তাদেরকে আল্লাহ কিতাবের জ্ঞান দিয়েছেন সরাসরি আল কিতাব নাজল করেছেন আম্বিয়া রসুলগণের ওপর অথবা কিতাবের বিধান ওহি তাদের কাছে এসছে আর যারা নবী রসুল নয় কিন্তু নবী রসুলদের অনুসরণে দাওয়াতের ময়দানে কাজ করছে তাদের কাছে নবুয়ত নেই কিন্তু বিচার ক্ষমতা তো আছে কোরআনে মহাদেশ ভিত্তিক বিচার করা সে বিচার মানে শুধু মানুষের মাঝে নাই যে কোনো বিষয়ে একটা সিদ্ধান্ত পেশ করা সে আকিদার বিষয় হোক আর সন্ন্যার বিষয় হোক অথবা এবাদত বন্দীগীর ক্ষেত্রে হালাল হারামের ক্ষেত্রে হোক কোন মানুষের জন্য জায়েজ নয় অর্থাৎ হারাম যে আল্লাহ তাকে কিতাবের জ্ঞান দেবেন বিচার ক্ষমতা দেবেন নবুয়াদ দেবেন নবী হলে সুম্মা ইয়াকুল নাস নবীর জন্যই যদি জায়েজ না হয় তো নবী ছাড়া অন্য লোকের জন্য কি করে এটা জায়েজ হতে পারে আল্লাহ এইভাবে সম্মানিত করলেন যে তাকে কিতাবের জ্ঞান দিয়েছেন আলেমে দিন যেহেতু আলেমদের মানহাজ সম্পর্কে আলোচনা চলছে আলেম বলির আম্বিয়া রসুলগণকে এখন বাদ দিয়ে এসব জ্ঞান থাকা সত্ত্বেও এসব আল্লাহর নিয়ামত পাওয়া সত্ত্বেও যদি মানুষকে বলে কোনো এবাদাল্লি মেন্দুনিল্লাহ আলী এবাদ তারপরে যদি মানুষকে বলে জনগণকে বলে যে আল্লাহকে বাদ দিয়ে আমার তোমরা গোলাম হয়ে যাও আমার তোমরা অন্ধ অনুসারী হয়ে যাও আল্লাহ এবাদ মানে শুধু সিজদা করো নাই সেটাও গাইরুল্লাহ জীবিত মৃত আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা জীবিত পীর কি অথবা মৃত ফিরকে সবচেয়ে বড় শির্ক যেসব রয়েছে তার একটি হচ্ছে গাইরুল্লাহকে সেজদা করা কিন্তু সেজদা ছাড়াও সেটা এবাদত গোলামি হতে পারে যদি অন্ধ অনুসরণ হয় আমি দলিল বুঝি না আমি দলিল দেখব না আমি দেখব যে অমুক ব্যক্তি এত বড় মানুষ তার কি ভুল হইতে পারে এটা হচ্ছে অন্ধ গোলামি কোনো মানুষ নিজের গোলামের দিকে ডাকবে যে আমি যা বলছি এটা চূড়ান্ত এটা একটু এদিক ওদিক হবে না এই কথাগুলি কোনো মানুষের জন্য জায়জ নাই আমাদের কথায় বা আমাদের এমাম সাহেবের কথায় বা আমাদের পীর সাহেবের কথায় ভুল হতে পারে না যদি কেউ ওই কথা বলে সে নিজে বলে অথবা অন্যরা বলে সকলের জন্য হারাম সে আলেমের জন্য হারাম যে আমি ভুলের ঊর্ধ্বে ভুল হইতে পারে না আর যারা সে আলেমের অনুসারী তাদের জন্য হারাম এ বিশ্বাস রাখা যে যা কিছু বলে সব ঠিক কি হইতে হবে তাহলে আল্লাহ কোন রব্বানি ইন তবে তোমরা আল্লাহ আল্লাহ হয়ে যাও রব্বানি কোরআনের ভাষায় রব্বানির বহু বচন রব্বানি ইন যেমন বাংলাদেশের ভাষায় কোরআন সন্ন্যার সহি মানহাজের আলেমদেরকে হক্কানি আলেম বলা হয় কিন্তু হক্কানি শব্দটি বিদাতিরা ব্যাপক হারে ব্যবহার করছে যারা হক্কানি নয় তারাই বেশি ব্যবহার করছে নিজেদেরকে সঠিক পথের অনুসারী দাবি করে ওই যেটাকে বাংলা ভাষায় হক্কানি বলা হয় সেটা হচ্ছে রব্বানি হক আল্লাহর নাম তার সাথে সম্পৃক্ত করে হক্কানি রব আল্লাহর নাম তারা রবের সাথে সম্পৃক্ত করে রব্বানি তবে তোমরা হে আলেম সমাজ হে দায়ীরা হে বক্তারা তোমরা কি হবে রব্বানি আল্লাহ আল্লাহ হবে হে তাদের কাছ থেকে যারা এলম শিখছ তারা তোমরাও তোমরা আল্লাহ আল্লাহ হওয়ার চেষ্টা করো বক্তা এবং শ্রোতা ওস্তাদ এবং ছাত্র সকলে কি হবে ওয়ালা ওয়ালাকিন কোন রব্বানি ইনা তোমরা আল্লাহওয়ালা হও আল্লাহওয়ালা হলে কি করতে হবে ওর লক্ষণ কি বলছেন বেমা কন্তুম তো আল্লেমন আল কিতাব অবেমা কন্তুম তাদের শুন যেহেতু তোমরা আল কিতাবের শিক্ষা দেবে যারা বক্তা আলেম দায়ী শিক্ষক তারা তো আল্লেমন আল কিতাব তোমরা আল কিতাব আল কিতাব কোরআন এবং সুন্না দুটোকে সামিল কোরআনে করিমের যে আয়াতগুলিতে শুধু আল কিতাব বলা হয়েছে সেটাতে পুরো ওহি কোরআন সন্না কোরআন হাদিস দুটোই সামিল আর যেখানে আল কিতাবের সাথে ওয়াল হিকমা বলে আল্লাহমুল কিতাব আল হেকমা সেখানে মুফাসিন গল বলছে আল কিতাব বলতে শুধু আল কোরআন আর হেকমা বলতে সন্না হাদিস কারণ সেখানে একটু বিস্তারিত বলা হয়েছে কারণ শুধু কোরআন দিয়ে আপনি কোনো বিচার করতে পারবেন না কোনো এবাদত করতে পারবেন না কোনো কিছু স্পষ্ট আপনি উপরভাবে জানতে পারবেন না কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা কোরআনের পরে হচ্ছে একটা হচ্ছে যে তোমরা আল কিতাবের শিক্ষা দেবে এটা হচ্ছে আলেম সমাজকে বক্তাদেরকে দায়ীদেরকে যারা ফিল্ডে দাওয়াতের কাজ করছে তাদেরকে এই আল্লাহর গাইড যে তোমরা কোরআন এবং সন্ন্যার শিক্ষা দেবে পড়াশোনার বাইরে শিখাবে না ছাত্রদেরকে বলা হচ্ছে বা শ্রোতাদেরকে বলা হচ্ছে জনগণকে অবেমা কন্তুম তাদের শুন আর যেহেতু তোমরা সেই শিক্ষা নিচ্ছ দ্বারা সে ঠিকই সেই শিক্ষা নিতে হবে কিসের শিক্ষা কিতাব আল কিতাবের শিক্ষা নেবে কোরআন সন্ন্যাস শিক্ষা নেবে দলিল শিখতে অভ্যাস করো অন্ধভাবে যে কোনো কথা মানতে অভ্যস্ত হয়েও না এটা গুমরা করে মানুষকে অবিমা কুন্তুম তাদের রসুন তাহলে এই আয়াত থেকে আলামাইকার আমরা বলেছেন মোফাসিনগর বলেছেন যে আমরা হক্কানি আলেম বা যারা সেই আকিদা মানহাজের আলেম তাদেরকে চেনব যে তারা কোরআন সন্ন্যার দলিল ভিত্তি কথা বলবে আর কোরআন সন্ন্যার আলেমদের বা সহি আকিদা মানহাজের আলেমদের অনসারী ওরা সহি আকিদার আপনাদের ভাই যারা কোরআন সন্ন্যার চর্চা করে শিখি অবিমা কুন্তুম তাদের এছাড়া বাইরের যদি কোনো কিছু শিখে আর ওইসব চিন্তা চেতনা রাখে যার উপর রসুর উল্লাহাম সাহাবাই ছেড়ে যাননি তাহলে সেটা হচ্ছে ভ্রান্ত পথ সেটা ভুল মানহাজ সেটা আলেমের হোক বক্তার হোক শিক্ষকের হোক অথবা ছাত্রদের হোক জনগণের হোক এইভাবে সুরা ইউসুফের আয়াত আমাদের একশো আটে আল্লাহ সাদ করছেন সহি আকিদামান হাজের অনসারী হওয়ার লক্ষণ এতেও একটি পাওয়া যায় সেটা হচ্ছে আল্লাহ বলছেন কুল হাজ সেবিলি হেনবি তুমি বলে দাও যে এটা হচ্ছে আমার রাস্তা রাস্তা একটি হবে একাধিক অনেক রাস্তা হবে না ইসলামের রাস্তা সেরাতে মুস্তাকিম একটা সেটা হচ্ছে কোরআন সন্ন্যার পথ আদু এল আল্লাহ এবং আমি আল্লাহর দিকে ডাকছি ডাকবেন কোন দিকে আল্লাহর স্বার্থে ডাকবেন আল্লাহর দিনের স্বার্থে ডাকবেন আপনার স্বার্থ যেন না বড় হয় দাওয়াতের ময়দানে কাজ করছে নিজের স্বার্থটা বড় আমার স্বার্থ যেন ঠিক থাকে আমাকে যেন লোকেরা বড় করে হ্যাঁ আমি আমি যেন সিনিয়র থাকি অথবা আমার কথা সবাই মেনে নেয় না না এইরকম চিন্তা চেতনা যাতে না হয় এগুলো খারাপ লক্ষণ অথবা আমার দুনিয়ার কোনো গরজ রয়েছে পয়সা ছাড়া চলতে জানি না পয়সা ছাড়া জমার খুদবা দেবো না পয়সা ছাড়া কোনো জায়গাতে গরিব পার্টি হইলেও পয়সাতে কোনো ডিসকাউন্ট নেই ওতে না না না এগুলো আল্লাহ ডাকছেন না আপনি তাহলে আপনার আগে স্বার্থ এত টাকা হইতে হবে আর তারপরে তখন ইসলাম আদৌ এল আল্লাহ একটা তাহলে এখলাসের শিক্ষা দেওয়া হয়েছে এতে কি শেখানো হয়েছে সহি আকিদা মানহাজের আলেম এবং ছাত্রদের পরিচয় হচ্ছে যে মুখলিস হবে ইখলাস থাকবে দুই নম্বর হচ্ছে আলা বসিরতিন জি জ্ঞানের সহিত চোখ খুলে চলবে চোখ কিসের উপর দৃষ্টি কিসের উপর রেখেছে দলিলের উপর রেখেছে কোরআন সন্ন্যার দলিলের উপর দৃষ্টি আছে বিনা এলমে না জেনে কথা বলবেন না না পড়াশোনা করে বক্তব্য রাখবেন না পড়াশোনা করে গবেষণা না করে সঠিক জিনিসটা না জেনে মানুষকে বলতে থাকলো আর লিখতে থাকলো এলো পথাড়ি যার ফলে মানুষ গুমরা হইল এটা কাজ করবেন আলা বাসির আলা এলমেন জি নিশ্চিত জ্ঞান হইতে হবে যেমন চোখে দেখলে আপনার খুব সন্দেহ চোখে দেখছি এটা হচ্ছে পানির বোতল আপনি যদি এটা বলেন শরবত আমি বিশ্বাস করব আপনার সবাই বলে বিশ্বাস করবো আলা বসিরা এইরকম ইয়কিনের সাথে আপনাকে এলম হাসিল করে তারপরে দিনের কথা বলতে হবে যদি আপনি দিনের দায়ী হন আর দিনের কথা শিখতে হবে এইরকম এলম ভিত্তিক জ্ঞান ভিত্তিক শিখতে হবে দলিল ভিত্তিক শিখতে হবে যদি আপনি ছাত্র হন না অমানিত তবানি আমিও এই পথের পথিক রসুল্লাহাম বলছেন আল্লাহ বলতে বলছেন নবিসামকে এবং আমার অনুসারীরাও যারা আমার অনুসারী হবে তারাও এই পথের পথিক তাদের কাছে এলম থাকবে এখলাস থাকবে এরা হচ্ছে সহি আফিদমান হাজের লোক অসুবহান আল্লাহ এবং আল্লাহ পাক পবিত্র আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি ওয়ামা আনা মিনাল মুশরিকিন আমি মুশ্রেকদের দলভুক্ত না সুতরাং সিরকের সাথে মুশ্রেকের সাথে দিনের ব্যাপারে ধর্মীয় বিষয়ে কোনো ডিসকাউন্ট নেই ছাড় নেই আর কোন সমঝোতা আপোষ নেই এই ক্ষেত্রে কোনো আপোষ নেই দুনিয়ার ক্ষেত্রে আপোষ হইতে পারে আপনি আপনার টাকা পয়সা দিয়ে দেন আপনি আপনার ন্যায্য অধিকার ছেড়ে দেন কাউকে ধার দিয়েছেন মাফ করে দেন হ্যাঁ, সে মুসলিম হোক অমুসলিম হোক সহি আকিদার হোক আর ভ্রান্ত আকিদার হোক আপনি আপনার ব্যক্তিগত কোনো কিছু করছেন সেটা আলাদা বিষয় কিন্তু দিনের ক্ষেত্রে বৃহৎ স্বার্থের জন্য শেরকের সাথে সমঝোতা করতে হবে এই কথা বড় বিচক্ষণ ব্যক্তি আর বড় বিখ্যাত মানুষের কাছ থেকে এগুলি বিভিন্ন সময় শোনা গেছে এগুলি হচ্ছে ভ্রান্ত আকিদা এবং মানহাজের আলেম বা দায়ী বা বক্তাদের পরিচয় নাম বলে কাউকে ছোট করতে চাইছি না যদি এইরকম কিছু দেখেন যে শিরকের সাথে সমঝোতা গিয়ে মাজারে চাদর চড়াচ্ছে আর বলছে আমরা তো সহি আকিদের আপনাদের কাছাকাছি আমাদের মাঝে আপনাদের মাঝে তেমন তো পার্থক্য নাই গণতন্ত্রের এই কুফরির পদ্ধতিকে ইসলামের লেভেল লাগিয়ে আমাদেরকে ক্ষমতায় আসতে হবে চোরের হাত কাটার জন্য যদি ভালোটাই যদি ধরি যে আসলে যদি করে তাহলে ধরেন দণ্ডবিধান কায়েম করার জন্য হ্যাঁ রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের বাস্তবায়ন অর্জন যেটা একামতি দিনের ব্যাখ্যা নাই ভুল ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে জি হ্যাঁ যেটা এলম নয় আসলে রসুল্লাহামের ছেড়ে যাওয়া এলম যে আকিমুদ্দিন মানে ক্ষমতা অর্জন করো আকিমুদ্দিন যেখান থেকে রসুল উল্লাহাম দিন কায়েম শুরু করেছিলেন তহিদ থেকে শুরু করেছেন আর এবাদত আখলাখ মামলাত সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত ধীরে ধীরে ধীরে পূর্ণ হয়েছে কিন্তু শুরু হয়েছে তৌহিদ সন্না দিয়ে আর শেষ হয়েছে তহিদ সন্না দিয়ে